श्रीमद् भागवत स्कंद तीन अध्याय चौबीस श्लोक সংখ্যা পঁয়তাল্লিশ অনুবাদ এবং তাৎপর্য শ্রী শ্রীমদ এসি ভক্তি বেদান্ত সংখ্য উপাদের দ্বারা অনুবাদ এইভাবে তিনি বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে সর্বন্ত্র सर्वन्तर्जामी सर्वज्ञ পরমেশ ভগবান বাসুদেবের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হইয়াছিলেন কি কার সম্বন্ধে ঈশ্বরের কথা আছে দেবভূতির মাথা দেবভূতির মাথা এই অধ্যায়ের নাম আছে বৈরাগ্য দেবহূতির মাতা হচ্ছে কে পিতা তার পত্নীর নাম শতরূপা তো কাদাম মুনির পত্নী হচ্ছেন এবং তাদের পুত্র হচ্ছেন কপিল তো এই শ্লোক কার সম্বন্ধে আছে এইভাবে তিনি মুনি বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে Sarvanta জামি Sarvaga পরমেশ্বর ভগবান বাসুদেবের দিব্য প্রেমময়ী সেইময় যুক্ত হইয়াছিলেন তাৎপর্য কেউ যখন ভগবানের প্রেমময়ী শৈব যুক্ত হন তখন তিনি বুঝতে পারেন যে জীব আত্মরূপে তার স্বরূপে তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবের নিত্য দাস উপলব্ধির অর্থ এই নয় যে যেহেতু পরমাত্মা এবং জীবাত্মা উভয় আত্মা তাই তারা সর্বতভাবে সমান জীবাত্মা বদ্ধ হওয়া প্রবণত রয়েছে কিন্তু পরমাত্মা কখনোই বদ্ধ হন না বদ্ধ জীবাত্মা যখন বুঝতে পারেন যে তিনি পরমাত্মা তিনি পরমাত্মার অধীন তখন তা স্থিতিকে বলা হয় লব্ধারা বা মুক্তবন্ধন জড় কলুষ ততক্ষণেই থাকে যতক্ষণ জীব নিজেকে ভগবান সম্যক বলে মনে করে এইটাই হচ্ছে মায়ার অন্তিম জাল মায়া সর্বদাই বদ্ধজীবদের প্রভাবিত করে বহু ধ্যান এবং জল্পনা কল্পনা পরেও কেউ যদি নিজেকে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক বলে মনে করে তাহলে বুঝতে হবে যে সেই মায়ার অঞ্চিন জালে আটকে রয়েছে পরেরা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি আছে ফরক মানে চিন্ময় জড় কলুষের স্পর্শ রহিত পূর্ণ চেতনায় নিজেকে ভগবানের নিত্য দাস বলে উপলব্ধি করাকে বলা হয় ফরা ভক্তি কেউ যদি জড়ের সঙ্গে সম্পর্কিত থেকে কোন রকম জড় লাভের জন্য ভগবত ভক্তির অনুশীলন করেন তাহলে তাকে বলা হয় বৃদ্ধ ভক্তি বা কলুষিত ভক্তি পরাভক্তি সম্পাদনের ফলে প্রকৃত পক্ষে মুক্ত হওয়া যায় এখানে আর একটি শব্দ সর্বজ্ঞ উল্লেখ করা হয়েছে সকলের হৃদয়ে বিরাজমান পরমার্থ হচ্ছেন সর্বজ্ঞ তিনি জানেন দেহে পরিবর্তনের ফলে আমি আমার অতীতের কার্যকলাপের কথা ভুলে যেতে পারি কিন্তু পরমার্থ রূপে পরমেশ্বর ভগবান যেহেতু আমার মধ্যে বিরাজ করছেন তাই তিনি সব কিছু জানেন তিনি আমার পূর্বকৃত কর্ম অনুসারে আমাকে ফল প্রদান করেন আমি ভুলে যেতে পারি কিন্তু তিনি আমার পূর্ব জীবনে সৎকর্ম অথবা অসৎকর্ম অনুসারে সুখ এবং দুঃখ প্রদান করেন মানুষে কখনো মনে করা উচিত নয় যে যেহেতু সেই তার জীবনের কার্যকলাপের কথা ভুলে গেছে তাই তার ফল থেকে সে মুক্ত কর্মফল ভোগ করতেই হবে এবং সেই ফল কি রকম হবে তা বিচার করবেন সাক্ষী স্বরূপ পরমাত্মা বাসুদেবে ভগবতী বাসুদেব দুই শব্দ আছে বসুদেব এবং বাসুদেব বসুদেব হচ্ছেন বাসুদেবে মাতা পিতা পিতা মাতা নেই সৎখণ্ড রামায়ণ ফর ফরে আমার একমাত্র প্রশ্ন আছে সীতা কার বাবা আছে বসুদেব এবং বাসুদেব বাসুদেব মানে বসুদেবের পুত্র আপনার বাবা কি নাম বিনয় চৈতন্য দাস আর দীক্ষা আগে তার নাম কি ছিল বাদাল কান্তি আপনি বাদাল খান্তির পুত্র এবং বাসুদেব হচ্ছেন বসুদেবের পুত্র তো বাদল কান্তির পুত্র তো ভগবান হচ্ছেন না আমি কি ভগবান বসুদেবের পুত্র কে আছে ভগবান এখানে ব্যাসদেব ব্যাসদেব বাসুদেব নন ব্যাসদেব লেখছেন বাসুদেবে ভগবতী মনে যে বাসুদেব হচ্ছেন বসুদেবের পুত্র সেই জন্য আমাদের ভুল করা উচিত নয় যে এইভাবে মনে করে যে বাসুদেব হচ্ছেন এক সাধারণ মানুষ তো বসুদেবের পুত্র হলেও তিনি হচ্ছেন ভগবান তো কৃষ্ণ অনেক কৃষ্ণ আছে অনেক কৃষ্ণ আছে একটা নাই বাংলাদেশে কত লোকজনের নাম আছে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ মধুসূদন মুরারি বাসুদেব আজকাল আমি জানি না বাংলাদেশে ভারতে এখন নতুন ফ্যাশন আছে ও ভগবানের নাম নেই অন্যরকম নাম দীপক সেটাও ভগবানের নাম কিন্তু গোবিন্দ সেই রকম নাম না দীপক না চিরাগ একই একই অর্থ আছে চিরাগ উর্দু শব্দ এর অর্থ হচ্ছে দীপক প্রদীপ দিলীপ দিলীপ সেটা সেই নাম আছে ভাগবতে এক রাজা তার নাম ছিল দিলীপ কিন্তু এই বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম নাম রাখা হয় কৃষ্ণ গোবিন্দা গোপাল মধুসূদন গৌরাঙ্গা অনেকে গৌরাঙ্গা গৌরাঙ্গা এবং কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন কাল আল্লাহ তো অনেক কৃষ্ণ আছেন ভারতে প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন মনমোহন সিং মনমোহন মানে কৃষ্ণ আর আগে এক প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল নারসিংহ সেই রকম অনেক কৃষ্ণ আছে কিন্তু আদি কৃষ্ণ হচ্ছেন Yashodanandana, বাসুদেব Vasudevanandana, ভগবান তো বাসুদেব কন বাসুদেবকে ভক্তি করা উচিত অনেক বাসুদেব আছে একজন যদি একজনের নাম আছে কৃষ্ণ এবং ভাগবতে পড়ে যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি করা সকল জীবের কর্তব্য তো সম্ভবত সে মনে করবে তো সকলের কর্তব্য আছে আমাকে ভক্তি দিতে আমার নাম আছে কৃষ্ণ আমার মা বাবা আমাকে ওই নাম রাখাচ্ছে না তো আমাকে ভক্তি করতে হবে কিন্তু বাসুদেব ভগতী সেই বাসুদেব সেই বাসুদেব কোন বাসুদেব বসুদেব এবং দেবকীয় নন্দন যে ব্রহ্মা রবেন্দ্র রুদ্র মারুতা স্টুন্দন্তি দিব্যাইস্তবায় যে সকল দেবগণ তা স্তুতি করেন সেই বাসুদেব তো সেই বাসুদেবে ভক্তি করা সকল জীবদের কর্তব্য কেন কারণ ইনি ভগবান তো ভগবান মানে করে কি ভগবান মানে ঐশ্বর্য Shamagrasya Viryasya Yashasha Shriyaha Jnana Vairagya Yoshchaiva Shannam Bhaga Itingana Ananta Koti Dibba Guna Sampanna তিনি যিনি হচ্ছেন ভগবান তার মধ্যে ছয় গুণ প্রধান আছে ঐশ্বর্য ঐশ্বর্য বীর্য বৈরাগ্য আইশ্বর্য যশ সম্মান যশ কীর্তি সৌন্দর্য সৌন্দর্য জ্ঞান এবং বৈরাগ্য তো এইখানে বিশেষ করে এই শ্লোকে এই ছয় গুণের মধ্যে একটা নিধৃত আছে যে ভগবান হচ্ছেন সর্বজ্ঞ সর্বজ্ঞানে তিনি সবকিছু জানেন এবং বিশেষ করে এই জড় জগতে সবকিছু জানেন কারণ তিনি হচ্ছেন সর্বান্তর্জন সকলে হৃদয়ের মধ্যে বিরাজমান আছেন ভগবান এবং সকল অনুর মধ্যে পরমাণুর মধ্যে বিরাজমান হচ্ছেন ভগবান তো সব কিছু জানেন সর্বজ্ঞ প্রত্যগ আত্মনি সকালে অন্তরে বিরাজমান পরমা প্রত্যেক আত্মানি সব কিছু দেখেন ভিতর থেকে এবং বাইরে থেকে যিনি মহান রূপে সব কিছু দেখেন তিনি অনর অনরণীয়ান মাহাতো মাহিয়া তিনি ওই সবচেয়ে ছোট জিনিস থেকে ছোট এবং সবচেয়ে বড় জিনিস থেকে বড় তো ভেতর থেকে সবকিছু দেখেন পরমাত্মা রূপে এবং বাইরে থেকে সবকিছু দেখেন মহাবিষ্ণু রূপে গর্ভদাক্ষায় বিষ্ণু রূপে বিশ্বরূপ রূপে তো সেই ভগবানের ভক্তি করা ফল হচ্ছে যে আমরা ভগবন্ধন থেকে মুক্ত হয়ে যাই তো ভক্তি মনে কি ভক্তি মনে ভগবান আছে আমরা আছি এবং আমরা যেমন ওই কালকে ওই শ্লোক আমরা পড়েছি খায় না মনসা বা ইন্দ্রিয়ায় কেবলমপি যোগিনম কর্ম করবন্তি সঙ্গম ত্যাত্মাত্মশুদ্ধয়ে তো ভক্তি এই ভক্তি শব্দের অর্থ হচ্ছে যে আমরা মানে ভক্তরা খায় মানে শরীর মনসা মন বাক্য কায়েন মনসা বাক্য ইন্দ্রিয় এই সকলগুলো ভগবানের সেবায় নিযুক্ত করে এইভাবে আত্মশুদ্ধি হয় তো ভক্তি মনে ভগবান আছে ভক্ত আছে ভগবান হচ্ছেন প্রভু ভক্ত হচ্ছে দাস এবং ভক্তি হচ্ছে শুধুমাত্র এই কথা স্বীকার করে যে আমি ভগবানের দাস বাস আমরা অনেক এই শ্রীমৎ ভাগবতে কত খণ্ড হয় বাংলায় আঠারো আঠারো আঠারো খণ্ড আছে তো এই লাইনে এই সার অংশ এই তো বড় বই আছে শ্রীমৎ ভাগবত আঠারো হাজার শ্লোক আছে এই দু একটি শব্দের মধ্যে এই এই সকল ভগবতের বিষয় আমরা বলতে পারি যে এই ভগবান হচ্ছেন সকলের নাথ জীব হচ্ছে ভগবানের অধীন এবং ভক্তি হচ্ছে ওই জীবের স্বীকার করে যে আমি কৃষ্ণের নিত্য দাস জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তা ওর দুঃখ নাই অনেকেই সাধুদের কাছে আসে তাদের দুঃখে কাহিনী বলে আমার মাথায় খুব ব্যথা আছে আমার স্ত্রী অপ্রিয় বাক্য বলে আমার পকেটে যথেষ্ট টাকা নাই আমি খুব চিন্তিত আছি অনেকে তাদের দুঃখের কাহিনী আমাদের বলে তো এই সকল দুঃখে সমাধান কি সমাধান হচ্ছে জীব খ্রিস্ট দাস এই বিশ্বাস করলে তা অর্থ দুঃখ আমরা যদি এই সমস্যার সমাধান করি তাহলে এই সমাধানের সাথে নতুন সমস্যা সৃষ্টি হয় একটা নাই দশটা বারোটা সহস্র মায়ার জাল আছে জাল আছে মানে কি মায়ের জাল মানে উত্তম প্রতম এইদিকে ওইদিকে সব দিকে অনেক রকম জটিল সমস্যা থাকে এই জড় জগতে এবং মায়া হচ্ছে এইভাবে মনে করে যে আমার এই রকম স্থিতি আছে সেটা একটু পরিবর্তন করলে আমার সব কিছু ভালো হবে এই হচ্ছে মায়া প্রথম মায়া হচ্ছে যে প্রথম ভুল হচ্ছে এইভাবে মনে করে যে আমি নিজেই কিছুই পরিবর্তন করতে পারি Shiriki Rakamaya Karta Hamiti Manyate. A shlok teki. Shlok teki. Prakriti kriyamanani gunai karmani sarvashaha. Ahankara vimurhatma kartaham. আমি সব কিছু করি আমার জন্য ভগবানের ভক্তি করার কোনো দরকার নয় আমার নিজের হাতে যথেষ্ট বল আছে এই হচ্ছে মায়া প্রথম মায়া হচ্ছে এইভাবে মনে করে যে আমি নিজেই সব কিছু করতে পারি এবং এই মায়া দ্বিতীয় স্তর হচ্ছে এইভাবে মনে করে যে স্থিতি পরিবর্তিত হলে আর কোনো সমস্যা থাকবে না এখন আমার সমস্যা আছে সমস্যা কি আমার কাছে যথেষ্ট টাকা নাই যদি মাসে আরো দশ হাজার টাকা পেতাম তো আমার আর কোনো সমস্যা হতো না তো আর দশ হাজার টাকা লাভ করলে প্রতি মাস তারপর সে মনে করবে আসলেই আরো দশ হাজার লাগবে এবং এইভাবে এই কামনা অশেষ হয়ে যায় আরো দশ হাজার আরো দশ হাজার আরো দশ হাজার এই কারণে আমার আয় প্রতি মাস কোটি কোটি আছে সকালের অত না তো এই কোটি এই কোটি টাকা আছে খালি এই কোটি টাকা হ্যাঁ, যথেষ্ট নাই মনে হয় এই কিছুদিন পরে সকালে এই কোটি টাকা লাগবে এই এই কিলো চাল কেনার জন্য এইভাবে সকালে সকাল জিনিসে দাম বাড়ছে না আগে ছিল আমি যখন সর্বপ্রথমে দেশে এলাম তো এই টাকা থেকে কম ছিল এই সেই সময় কিলো কেউ বলেনি শেয়ার এক শেয়ার এখনো শেয়ার বলে না Ik share. Tapo. Ik poa. এক পা ষোলো ছটক এইরকম ছিল তো মায়া বহু রূপে নিয়েছে মায়া থেকে কিভাবে মুক্ত হয়ে যায় কার্দম মনের আদাস অনুসারে যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায় শ্রীকৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তা আর দুঃখ নাই এই হচ্ছে সমাধান ভগবানের ভক্তি কর কিন্তু সেই ভগবানকে সে তো বুঝতে হবে সবাই বলে আমি ভগবানের ভক্তি করি সবাই বলে না সবাই করে সবাই করে কিছু বাংলাদেশে মনে হয় তো প্রায় সবই হিন্দু তো প্রতিদিন সকালবেলা সাত বাজে আট বাজে এটা আধুনিক রীতি না খুব দেরি উঠে না সকালে উঠে স্নান করে স্নান করে সবাই এখনো স্নান করে কমপক্ষে কুড়ি সেকেন্ডে হাত জয় করে হে ভগবান আমাকে আশিস দাও আশিস দে সেই রকম প্রার্থনা করে না কিছু পূজা করে কমপক্ষে কিছু ধূপকাঠি অর্পণ করে খুব সুন্দর মুখ অনেকেই এই প্রজন্ম বিশেষ করে মহিলারা কিছু আরতি পূজা করে এবং মুসলমানেরা সবাই তো ফাঁসপা নামাজ পড়ে না কিন্তু আল্লাহকেই বিশ্বাস করে নামাজ না করে তো আল্লাহকে বিশ্বাস করে এবং এইদিকেই কিছু বুদ্ধিস্টও আছে না চট্টগ্রামে বুদ্ধিস্ট আছে আসলে বৌদ্ধ ধর্মে ভগবানের বিশ্বাস হয় না কিন্তু তারাও কিছু পূজা আরতি করে না আসল বৌদ্ধ ধর্মে ভগবানের বিশ্বাস হয় না কিন্তু তারা বুদ্ধদেবকে ভগবান যেমন মনে করে এবং খ্রিস্টানও আছে তো সকলে ভক্তি করে কেউ বলে ভক্তি অনেকরা বলে কি আমি জানি না ইসলামে কি বলে ভক্তি এই বাদা প্রার্থনা এই বাদা এই বাদা আরবি আরবি সকলে ভক্তি করে কিন্তু সকলে একই ফল লাভ করে না কেন কারণ ভক্তিতে কিছু কিছু স্তর আছে এই ভাগবতে শ্রীমৎ ভাগবতে ভক্তি এই শব্দে প্রকৃত আর্থা বিশ্লেষণ আছে কি রকম ভক্তি করা হয় যাতে আমরা সকল ভৌতিক কলুষ থেকে মুক্ত হতে পারে সবাই পুংসং পর ধর্ম যথ ভক্তির অধোক্ষজে অহৈতুকি অপ্রতিহতা কি রকম ভক্তি করা হয় যাতে আমরা বাবা বন্ধন থেকে মুক্ত হবে যাতে আমাদের সর্বসিদ্ধি হবে আমাদের ভক্তি পুরা হবে অহৈতুকি অপ্রতিহত অহৈতুকি মনে আমরা ভগবানের সেবা করি কি জন্য আমরা শুধুমাত্র ভগবানের প্রীতির জন্য সকালে থেকে আমরা যদি জিজ্ঞেস করি তো ভক্তি করেন কেন তো ভগবান আমাদের রক্ষা করবেন ভগবান আমাদের মঙ্গল করবেন কিছু শান্তি পায় ভক্তি করে থাকে কিন্তু ভাগবতে নিরূপণ আছে যে আমরা যদি নিজের স্বার্থের জন্য ভক্তি করি তাহলে সেটা প্রকৃত না পূর্ণ ভক্তি হয় না আসল ভক্তি হচ্ছে অহৈতুকি মানে নিজের ভৌতিক স্বার্থের অবিলাস কিছুই থাকলে সেই ভক্তি পূর্ণ ভক্তি শুদ্ধ ভক্তি হয় না তো হয়তো কি অপ্রতিহতা অপ্রতিহতা মনে যা কিছু হয় ও ভক্ত যদি ভগবানকে ভক্তিকে ছাড়ে না সেটা অপ্রতিহতা তো ভৌতিক ধর্ম পথে বিঘ্নেশ গণেশ গণেশের পূজা করা হয় কি জন্য বিঘ্নেশ বিঘ্ন যাতে বিঘ্ন থাকবে না কিন্তু শুদ্ধ ভক্তির এই বিঘ্ন তো থাকতে পারে না কারণ অসংখ্য বিঘ্ন থাকলেও শুদ্ধ ভক্তরা সেই সব দেখে না মানে না তারা কোনো কারণে ভক্তি ভক্তিতে চারণ এই শ্রীমৎ ভাগবতে অনেক উদাহরণ আছে যেমন প্রহ্লাদ মহারাজ কত বিঘ্ন হচ্ছিল তার ভক্তি জীবনে অনেকে আমাদের কাছে আসে বলে ও আমার ভক্তি জীবনে অনেক বিঘ্ন আছে অনেক কষ্ট আছে ও মা বাবা তো অনুমোদন করে না অনেকে আমাকে গালি দেয় কারণ আমি আমিষ খাই না তো এইরকম লোকেরা আমার কাছে আসে এইসব কথা বলে তো দেখুন এই আপনার অথস্য মশা আছে ফলাদ মহারাজের মতো প্রহ্লাদ অনেকে এই প্রহ্লাদকে এই বলতে পারত যে এই ভক্তি করছো কেন এর থেকে কি হচ্ছে সবাই তোমার বিরুদ্ধে আছে বিশেষ করে শিপু যে ওই ওই সারা বিশ্বের সম্রাট তো তোমার বিরুদ্ধে আছে তো কি লাভ হচ্ছে এই ভক্তি করা থেকে তো সেটা ছেড়ে দাও তারপরে হিরণ্যকাশিপু তোমাকে আবার স্নেহ করবে এবং তুমি হিরণ্যকাশিপুর মতো ধনী হতে পারে ভোগবিলাসী হতে পারবে তো কি জন্য ভক্তি কর এর থেকে কি পাচ্ছ কি পাচ্ছ শুধুমাত্র অনেক সমস্যা পাচ্ছ এই ভক্তি করে থাকে তো ওই অবস্থায় ভক্তি ভক্তি করা মূর্খতা আছে না আমরা যদি এই কাজ করে এবং তার থেকে আমাদের কিছু লাভ হয় না শুধুমাত্র আমরা কষ্ট পাই তো সেটা মুক্ত না তো প্রহ্লাদ এই হিসাবে এই বিচারে প্রহ্লাদ মহারাজ তো বড় মূর্খ ছিলেন কারণ তার ভক্তি থেকে তো কিচ্ছুই পায়নি এবং শুধুমাত্র অনেক কষ্ট পেয়েছে এই হচ্ছে যা আমি বলছি সেটা কি ভক্তি কথা না অভক্তি কথা হ্যাঁ অভক্তি কথা আমি হিরণ্য কাশীপুর পক্ষ থেকে সন্ডা আমার রকম শিক্ষা দিচ্ছি সন্ডা এবং আমার খেয়ে চলে সন্ডা আমার কা প্রহ্লাদ মহারাজের দুই শিক্ষক কার পুত্র পুত্রদ্বয় শুক্রাচার্য অসুদের গুরু তো অনেক বিঘ্ন থাকলেও আমরা যদি প্রহ্লাদ মহারাজের মত বিশ্বাস রাখি যে এই এই সমগ্র বিশ্ব আমার বিরুদ্ধ হলেও আমি এই ক্ষণে এক নিমেষে চিন্তা করব না ভগবানের ভক্তি ত্যাগ করা সেই হচ্ছে অপ্রতিহত ভক্তি এটা শুদ্ধ ভক্তি প্রহ্লাদ মহারাজ কি পেয়েছেন ভক্তি করা থেকে কি পাইছেন তো কিছু টাকা পয়সা পাননি কোন ভৌতিক লাভ ফেলেন না কিন্তু ভক্তি ভাব পেয়েছে এই শ্লোকে ভক্তি ভাব ওই শব্দ আছে ভক্তি ভাব বিশেষ করে কষ্ট মধ্যে ভক্তি ভাব পোষণ হয় আমরা যদি সুখ আরাম চাই তাহলে আমরা ঠিক মতো ভক্তি করতে পারে না বিশেষ করে কষ্ট করলে কেষ্ট মিলবে কষ্ট না করলে কেষ্ট মিলবে না তো সেই জন্য আমরা অপ্রয়োজনীয় কষ্ট গ্রহণ করব না আমরা যেমন ওই এই মুসলমান সম্প্রদায় আছে না তো তো নিজেকে কি বলে চাবুক দিয়ে মারা হম শিয়া এখানে এই দেশে আছে আছে অধিকাংশ মুসলমান তো শুনি আছে না এই দেশে ইরানে ওই রকম শিয়া আছে নিজেকে চাবুক দিয়ে মারায় হরে কৃষ্ণ কোন ধর্মকে নিন্দা করা উচিত না কিন্তু কিভাবে ভগবান সন্তুষ্ট হবে সেটা আমাদের বুঝতে হবে ভগবানের সেবায় যদি কষ্ট হয় সেটা আমরা গ্রহণ করতে পারি যেমন ওই ওই শ্লোকে মাত্রা স্পর্শ দুঃখ শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পায়ন নিত্যাস ধ্বংস্তিক্ষস্ব ভারত এই শ্লোকের মধ্যে শিল প্রভু ওই তৎপর্য ওই তৎপর্য দুই উদাহরণ দিয়েছে তো কিভাবে ধর্ম সাধনা করার সঙ্গে কষ্ট গ্রহণ করতে হবে দুই দৃষ্টান্ত দিচ্ছেন শিলপ্রভা দুইটি কি আছে মহিলারা রান্না করে পুরুষরাও রান্না করতে পারে বিশেষ করে মহিলারা তো জ্যৈষ্ঠ মাসে মহিলারা হরতাল করা চলবে না রান্না করতে হবে রান্না করতে হবে অলরেডি প্রচন্ড গরম হয় এবং ওই রান্নাঘরে আরো অনেক গরম হয় কিন্তু রান্না করতে হবে আর একটা আছে যে শীতকালে মঙ্গলাতি যেতে হবে স্নান করে আজকাল আমরা গরম জলে স্নান করি কিন্তু আগে সেই রকম ছিল না তো সকালে উঠতে হবে এবং বরফের মতো পানিতে স্নান করতে হয় ও কৃষ্ণ ও কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু জল গরম খান্দেওয়ালা হে কৃষ্ণ করুণা সিন্ধু আমাদের গরম জল দাও শীতকালে তো এইভাবে ধর্ম সাধিত হয় আমরা ভক্তি না করব এই এই রকম স্থিতি যদি না থাকে আমি ভক্তি করতে পাব না এই রকম কথা বলা প্রতিহতা ভক্তি অপ্রতিহতা ভক্তি অপ্রতিহত হতে হবে তো এইভাবে আমরা মুক্ত বন্ধন থেকে মুক্ত বন্ধন বন্ধন থেকে মুক্ত তো এই রকম চর্চা হয় শ্রীমদ ভাগবত শুদ্ধ ভক্তির সম্বন্ধে বাসুদেবী ভাগবতী এইরকম একটা খুবই প্রসিদ্ধ শ্লোক আছে প্রথম স্কন্ধে সেটা কি বাসুদেবে ভগবতী বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়াত্যাশু বৈরাগ্যম জ্ঞানম চাদ অহৈতুক এইসব শব্দ বারবার আসে অহৈতুক আসলে এখানে অহৈতুকিত on their on our actually. Vasudeva Bhagavati Bhakti Yoga Prayojitaha Janyatyashu Vairagyam Jnanam Chayadahitukam. তো যদি আমরা মনে স্থির করি বাসুদেব কৃষ্ণ ভক্তি কর তো সাথে সাথে বৈরাগ্য এবং জ্ঞানের উদয় হয় বৈরাগ্য এবং জ্ঞান ভক্তির অধীন আছে নয়তো যে বৈরাগ্য এবং জ্ঞান থেকে আমরা ভক্তি পাব নেই সেরকম নাই ওই শ্রীমৎ ভাগবত মাহাত্ম যা পদ্ম পুরাণে আছে একটা উপমা আছে যে ভক্তির দুই ছেলে আছে তার কি নাম জ্ঞান এবং বৈরাগ্য জ্ঞান এবং বৈরাগ্য ভক্তি দেবী তার দুই চলে তো আমরা যদি ভক্তি করি তাহলে তা থেকে জ্ঞান এবং বৈরাগ্য তাদের উৎপত্তি হয় হরে কৃষ্ণ এখন আমি আরো বেশি বলব না আবার দুপুরে তারপর পাঁচটায় সাড়ে পাঁচটায় একটা ক্লাস হবে তারপর সন্ধ্যায় নন্দ নন্দন কাননে হুম নন্দন কানন নন্দন কানন মানে স্বর্গ আমরা সকালে স্বর্গ লোকে যাব মায়া মোহিত স্বর্গবাসীদের প্রচার করার জন্য কিন্তু মনে হয় সেই নন্দন কানন যা ওই চট্টগ্রামের মধ্যে আছে সেটা স্বর্গ থেকে একটু ভিন্ন আছে না শুধু নাম আছে নন্দন কানন এটা ঝগড়া কানন হবে ঝগড়া অনেক ঝগড়া চলছে আমরা ইমেলে পাইছি যে কি কিছু লোক আক্রমণ করেছে নাকি হরে কৃষ্ণ এখন কথা সমাপ্ত আছে আবার শুরু হবে একটু পরে প্রশ্ন কারো প্রশ্ন প্রশ্ন কি আমরা হয়তো প্রশ্ন আছে আমরা কি ভক্তি করতে চাই কিন্তু ও কিন্তু শব্দ আসলে আপনারা কি ভক্তি করতে চান না কিন্তু শব্দ আসলে মানে সেই ভক্তি হয়তো কি হচ্ছে না হয়তো কি প্রতিহতা কিন্তু তো চলবে না এই ভগবান আপনার খুব ভক্তি করতে চাই কিন্তু চলবে না চলবে না ভগবান বলছেন আমার দাবি মানতে হবে আমার দাবি মানতে হবে তোমার দাবি চলবে না চলবে না সেই তো উত্তর আমরা করি না সেই জন্য ভজন করতে হবে নাম জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাধনা করতে হবে সাধনা করতে হবে ভজন বিনা গতি নাই রে ভজরে ভজরে মন অতি মন্দ ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণ আর বৃন্দ ভজন বিনা গতি নাই রে কার মোবাইল এটা জমা দিয়ে না ভজন বিনা গতি নাই রে তো সাধনা করো ষোলমালা জপ করো ভগবত করো ভক্ত সঙ্গ করো এইসব করো ঠিক আছে হরে কৃষ্ণ ওই বই ইউ খান সাইন Bengal Srila Prabhupada Amakya Desh Chetan